প্রতিটি প্রহর কাটে এলোমেলো শূন্যতা বুকের গভীরে এক বুক ভালোবাসা হৃদয়ে জড়ানো শুধু তোর লাগিরে প্রতিটি প্রহর কাটে এলোমেলো শূন্যতা বুকের গভীরে এক বুক ভালোবাসা হৃদয়ে জড়ানো শুধু তোর লাগিরে ওরে বন্ধু তুই চলতি সাথী রে ওরে বন্ধু তুই থাকিস পাশে রে হতাশার মেঘ ঢেলে সুয়াশার বাণী তুই বন্ধু সুখে দুঃখে চিরদিন নীল পাশে থাকা বন্ধু হতাশার মেঘ ঢেলে সুয়াশার বাণী তুই বন্ধু দুঃখে দুঃখে চিরদিন নির্লুপ পাশে থাকা বন্ধু অভিন্ন হৃদয়ে এক সাথে চলা আর স্বপ্নের নির্গুণা হৃদয়ের কথা বলা অজানা পথের দ্বার গুমুট আধার বুকে তুই যে দীপালি সহসাহারানো কিছু ফিরে ফিরে চাওয়া শুধু তুই যে তেমরি ওরে বন্ধু তুই চলতে সাথী রে ওরে বন্ধু তুই থাকিস পাশে রে প্রতিটি প্রহর কাটে এলোমেলো শূন্যতা বুকের গভীরে এক বুক ভালোবাসা হৃদয়ে জোড়ানো শুধু তোর লাগিরে ওরে বন্ধু তুই চলতে সাথী রে ওরে বন্ধু তুই থাকিস পাশে রে সুখ দুঃখ ভালোবাসা তুই ছাড়া সবই চাওয়ার সীমা জুড়ে তোর চেয়ে বেশি কিছুর নেই দা সুখ দুঃখ ভালোবাসা তুই ছাড়া সবই চাওয়ার সীমা জুড়ে তোর চেয়ে বেশি কিছুর নেই দা অজস্র ভুলগুলো ভুল হয়ে ঘাম ছড়া আর জীবন সীমানায় সৌরভে ভরে থাক কখনো এমন লাগে মনের গভীর কুনে হরস যদি বন্ধু আড়ালে চলে গেল সবই মিছে লাগে যেন বিষাদ সিন্ধু ওরে বন্ধু তুই চলতে সাথী রে ওরে বন্ধু তুই থাকিস পাশে রে প্রতিটি প্রহর কাটে এলোমেলো শূন্যতা বুকের গভীরে এক বুক ভালোবাসা হৃদয়ে জোড়ানো শুধু তোর লাগি রে ওরে বন্ধু তুই চলতে সাথী রে ওরে বন্ধু তুই থাকিস পাশে রে ওরে বন্ধু তুই চলতে সাথে রে ওরে বন্ধু তুই থাকিস পাশে রে